بعد فقد قال العلامہ الشيخ صالح الفوزان حفظه الله تعالى الاستدلال على اثبات اسماء الله وصفاته من السنة فصل قال الشيخ الاسلام ابن تيمية رحمه الله تعالى ثم في سنة رسول الله صلى الله عليه وسلم فالسنة تفسر القرآن وتبينه وتدل عليه عليه وتعبر عنه وما وصف الرسول به ربه عز وجل من الأحاديث الصحاح التي تلقاها أهل المعرفة بالقبول وجب الإيمان بها كذلك فمن ذلك مثل قوله صلى الله عليه وسلم ينزل ربنا إلى سماء الدنيا كل ليلة حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فاستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له متفق عليه আল্লাহ রাবুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাবুল আলমিন একক একক যার কোন শরিক নেই যার সুন্দর সুন্দর নাম রয়েছে সুন্দর সুন্দর সিফাত রয়েছে গুণাবলী রয়েছে অলিল্লাহিল আসমাউল হোসনা মহান আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে বিহা সেগুলির মাধ্যমে তোমরা তার কাছে দোয়া করো সেগুলির প্রতি আমল করে সেগুলি অনুযায়ী জীবন গড়ে এবং সেই নামগুলির মাধ্যমে সেই নামগুলির ওসিলায় সেই নামগুলি উল্লেখ করে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করো এ হয়েছে কোরআন কেরিমের নির্দেশ রব্বুল আলমিনের নাম এবং গুণাবলী সম্পর্কে সালাতাম নাজিল পেনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর যিনি আল্লাহ রবাহ আলমিন সম্পর্কে মহান আল্লাহর পরে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন এবং কোরআনে কেরিমে যা রব্বুল আলমিন বলেছেন তার সম্পর্কে তার নাম এবং গুণাবলী সম্পর্কে তারপরে রসুল্লাহ সাল্লা ইসলামের হাদিসে বাকি অনেক নাম এবং গুণাবলী রয়েছে যেগুলি আমাদেরকে ওইভাবেই বিশ্বাস করতে হবে ওইভাবে আকিদা সেগুলি রাখতে হবে যেইভাবে কোরআনে কেরিমে বর্ণিত বা উল্লেখিত আসমা এবং সিফাত সম্পর্কে আমরা ইমান রাখি আকিদা আল ওয়াসেতিয়া এই প্রসিদ্ধ কিতাব শেখুল ইসলাম রাহমহল্লার যদিও আকারের দিক থেকে ছোট্ট কিতাব এই কিতাবে কোরআন কেরিমের অনেকগুলি আয়াত এ আমরা দীর্ঘ পনেরোটি পর্বে আলোচনা করলাম রব্বুল আলমিনের আসমা এবং সিফাত সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিনের নাম এবং গুণাবলী সম্পর্কে আজকে ষোলতম পর্ব শুরু হবে যাতে আমরা শুরু করব শেখুল ইসলাম ইবনে তাইম রহমার এই কিতাবে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সন্ন্যায় অর্থাৎ হাদিসে যে আল্লাহ রাবুল আলমিন সম্পর্কে যা বলা হয়েছে তার নামগুলি সম্পর্কে তার গোনাবলী সম্পর্কে তার সত্তাগত সিফাত বা গোনাবলী সম্পর্কে সেফাতে জাতিয়া তার সেফাতে ফেলিয়া কর্মগত সিফাত বা কর্মগত গোনাবলী সম্পর্কে যা বলা হয়েছে কারণ কোরআনে কেরিমে সংক্ষেপে রয়েছে আর বিস্তারিত আলোচনা প্রত্যেকটি ক্ষেত্রে নবী করিম সাল্লা সাল্লামের সন্ন্যায় বা হাদিস রয়েছে কোরআনে করিমের ব্যাখ্যা হচ্ছে তফসিল হচ্ছে বিস্তারিত আলোচনা হচ্ছে সন্ন্যাহ রসুল্লাহ সাল্লামের হাদিস আজকে ষোলতম পর্ব এই বিষয় দিয়ে শুরু হবে আর তারপরে শেষ পর্যন্ত প্রায় আমরা আল্লাহ রবুল্লা আলম আসমা শেখাত নাম এবং গুণাবলী সম্পর্কে যে কথাগুলি হাদিসে রয়েছে তার কিছু অংশ এতে যা উল্লেখ করা হয়েছে সেগুলি আমরা আলোচনায় নিয়ে আসবো শেখ বলছেন আল আল্লাহ রাব্বুল নাম এবং গুণাবলীর প্রমাণের দলিল সন্না থেকে হাদিস থেকে হাদিস থেকে আল্লাহর নাম এবং গুণাবলীর দলিলের প্রমাণ বা দলিলের মাধ্যমে প্রমাণ করা আল্লাহ রাব্বুল নাম এবং গুণাবলী দলিল দ্বারা প্রমাণ করা তারপরে বলছেন ফাসলুন এই অধ্যায় হচ্ছে কি সম্পর্কে সোম্মাফি সন্নাতে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম শেখুল ইসলাম রহমাল্লাহ বলছেন তারপরে রসুল্লাহ সাল্লা সাল্লামের সন্নাতে হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন সম্পর্কে যা তা আমরা বিশ্বাস করব এই সোম্মা শব্দটি হচ্ছে আরবি গ্রামারে হারফে আতফ যার অর্থ হচ্ছে অতপর বা তারপরে তো তাহলে এর আগে কোন আলোচনা হয়েছে তারপরে এই বিষয়টি আলোচনা করা হচ্ছে সেখানে তো তারপর বা অতপর বলা হয় এর আগে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটা একবারে কিতাবের শুরু সেটা কি ছিল এইভাবে রহমার উক্তিটা ছিল এই আমাদের এই বিষয়ে এর অন্তর্ভুক্ত হচ্ছে অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে ওই সমস্ত বিষয়গুলি বা ওই সমস্ত নাম এবং গুণাবলীগুলি যেগুলি আল্লাহ নিজের সম্পর্কে বর্ণনা করেছেন হিসুরাতিল এখলাস সুরা এখলাস তার বিষয়টা ছিল যে আল্লাহ রব্বুল স্বয়ং নিজের সম্পর্কে যে নাম এবং গুণাবলী বর্ণনা করেছেন এটা তো এটা হয়ে গেছে আলোচনা কোরআনে খেরমের আর আলোকে সোরে এখলাস দিয়ে শুরু হয়েছে আর তারপরে অনেক আয়াত অনেকগুলি বিষয় সম্পর্কে এসেছে তাহলে প্রথম বিষয় ছিল যে আল্লাহ রবুল্লা আলমে নিজের যে গুণাবলীগুলি বর্ণনা করেছেন সুরা ইখলাসে আর অন্যান্য আয়াতে কারিমাতে যে আয়াতগুলি এর আগে বর্ণিত হয়েছে এ হচ্ছে এই আসমা সিফাতের অন্তর্ভুক্ত আল্লাহর নাম গুণাবলীর অন্তর্ভুক্ত যেগুলির প্রতি আমরা ইমান রাখি কিভাবে বিনা অস্বীকৃতিতে বিনা হ্যাঁ বিকৃতিতে কোনো অস্বীকৃতি অস্বীকার নয় এবং বিকৃত করা নয় অপব্যাখ্যা নয় এবং তার ধরন নির্ণয় করাও নয় তা কিফও নয় আর কোনো কিছুর সাথে তুলনা নেয় সাদৃশ্য পোষণ করাও নয় সোম্মাফিস রসুল্লাহ আয়াতগুলিতে যা হয়েছে তারপরে হচ্ছে রসুল্লাহ সাল্লা ইসলামের হাদিসে বর্ণিত নাম এবং গুণাবলী কেন হাদিসের নাম গুণাবলী গুলি বর্ণনা করবেন বলছেন ফাঁসন্না তো ফাঁসেরুল কোরআন কারণ সন্না সন্ন্যায় মানে হাদিস সন্না আর প্রতিশব্দ হচ্ছে হাদিস জি এটা হচ্ছে মহাদিসদের ভাষায় হাদিসের যারা পণ্ডিত তাদের ভাষায় আর ফেকার ভাষায় সন্ন্যত অন্য কিছুকে বলা হয় সন্ন্যত কাকে বলা হয় যেটা ফেকি মাসলাম মাসাইলে যে হুকুম রয়েছে একটা ফরজ বা অজিব আর আরেকটা হচ্ছে সন্ন্যত যেটা ফরজ অজিব নয় কিন্তু করণীয় সেটা হচ্ছে সন্ন্যত এটা হচ্ছে ফেকার ভাষায় সুতরাং ওই যারা ফেকার হাদিসের ইস্তেলা বা পরিভাষা বুঝে না অথবা জনগণকে বিভ্রান্ত করতে চায় তারা এক শ্রেণীর বেদাতিরা আজকাল এরকম বলে বেড়াচ্ছে বেদাতি সাহেবরা না আর যে সন্না আলাদা হাদিস আলাদা হ্যাঁ সন্না আলাদা হাদিস আলাদা আর কি বলে তারা সন্ন্যাত মানতে হবে আর হাদিস মানতে হবে না নাকি ওদের উক্তিগুলি আজকাল এরকম কিছু আসছে হ্যাঁ সোননাথ মানতে বলা হয় হাদিস মানতে হবে এরা আসলে প্রথম কথা এরা হাদিসের জ্ঞান রাখে না আর এদের কাছে তখন এরকম গরমিল হয়ে যায় কোথায় ফেকার ফেকার পরিভাষা আর কোথায় হচ্ছে হাদিসের পরিভাষা এছাড়াও অসুল ফেখের পরিভাষা আবার আলাদা আছে অসুল ফেখের ভাষায় তাদের কাছে সন্না আর ফেকার পরিভাষা পার্থক্য আছে কিন্তু এই সূক্ষ্ম বিষয়গুলি তো বুঝেও না আর জনগণকে যত বিভ্রান্ত করতে পারে সংসার সৃষ্টি করে এটা হচ্ছে যারা অন্তর বাঁকা তারা সোজা স্পষ্ট ক্লিয়ার জিনিসগুলির অনুসরণ করতে চায় না আল্লাহ সুরে আল ইমরানের শুরুতে বলেছেন কোরআনে কেরিমে আয়াতে মহকামাত সুস্পষ্ট বিষয়গুলি রয়েছে আর কি রয়েছে অখার মতো সাবেহা তার কিছু আছে অস্পষ্ট জনগণের জন্য হয়তো অস্পষ্ট বা অনেক সময় আলেমদের জন্য অস্পষ্ট আর তারপর আলেম সবাই একই স্তরের নয় আমাদের সাথে সবাইকে আলেম একটু মাদাসা পল্লিত তো আলেম তো অস্পষ্ট হয়তো যাদের অন্তরে বক্রতা আছে হ্যাঁ, অন্তরে ভেজাল ভরা আছে অন্তরে বেদাত আর শিরকে মহাব্বত ভরা আছে অন্তরে ভরা আছে আল্লাহ সম্পর্কে ভুল আকিদা তখন তারা অনুসরণ করে এই বক্রতার কারণে কিসের অস্পষ্ট বিষয়গুলি স্পষ্টকে উপেক্ষা করে স্পষ্টকে ছেড়ে দেওয়ার অস্পষ্টের পিছনে পড়ে সন্নাতে সন্না কি করে কোরআন করিমের তাফসির করে সন্না আর হাদিস মহাদিসের ভাষায় একই জিনিস যেটা হচ্ছে সন্না সেটা হচ্ছে হাদিস আর সেটি হচ্ছে খবর জি হ্যাঁ খবর মানে নবী সাল্লাহ ইসলামের খবর নবী সাল্লাম থেকে খবর নবী সাল্লামের খবর কি আল্লাহর কথা তাই না কোরআন করিম ছাড়া বাকিটা তো যদি হাদিস শব্দটি একটু আম ব্যাপক কারণ হাদিস শব্দ কোরআনকেও সামিল এক অর্থে আর এইরকমই আপনার খবর মানে আল্লাহর পক্ষ থেকে খবর কোরআন করিমকেও সামিল কিন্তু যখন বলবেন যে কোরআন করিমটা বাদ দিয়ে হাদিস তখন হাদিস আর সন্না আর খবর একই জিনিস এই বিষয়গুলি মুস্তালাউল হাদিস বা ওসুল হাদিসের কিতাবগুলিতে অনেক পুরাতন যুগের অলমারায় আলোচনা করেছেন বিশেষ করে ইমাম ইবিন হাজার রহমতুল্লাহ আলাই তার কিতাব রয়েছে ওসুল হাদিসের কিতাবটি আমাদের দেশে আহল হাদিস মাদার তো পড়াই আর হানাফি মাদার তো পড়ানো হয় ওই কিতাবটি আমাদের দেশে আলমরা জানে সেই জন্য বললাম না হইলে এছাড়া অনেকগুলি ওসুল হাদিস কিতাব রয়েছে আরব দেশগুলিতে পড়ানো হয় যেগুলো আমাদের দেশে আলমরা নামও জানান সেগুলি কিতাবে রয়েছে যেগুলি আজকে থেকে হাজার বারোশো তেরোশো বছর আগে লেখা হয়েছে সুতরাং এর কোনো নতুন কথা নাই আজে সন্না আর হাদিস একই জিনিস এটা কোনো নতুন কথা এটা যেই যুগে হাদিস লিখা হয়েছে আর হাদিসের ওসুল কায়দা কানুন লিখা হয়েছে তখনকার যুগের এগুলি হচ্ছে ইস্তেলা বা পরিভাষা বলছিলাম যে রসুলের সন্নাতে যা রয়েছে মানে হাদিসে যা রয়েছে কোরআনের পরে কোরআনের আয়াতের পরে এই দলিলগুলির পরে কেন সন্না বা হাদিসের দলিলগুলি বর্ণনা করবেন আসমা সেফা সম্পর্কে বলছেন ফাঁস সন্না তো ফাঁসেরুল কোরআন কারণ সন্ন্যাত বা হাদিস কোরআন করিমের ব্যাখ্যা করে বিশ্লেষণ করে অতুবাইনহু এবং সেগুলিকে বর্ণনা করে খুলে খুলে অতদুল্ল আলিহি এবং সেগুলির প্রমাণ পেশ করে অতিরিক্ত প্রমাণ তাতে অত আব্দের আনহ এবং সেগুলিতে যে বিষয়গুলি রয়েছে সেগুলিকে প্রকাশ করে তাবির করা মানে ভিতরের কথা প্রকাশ করা এ হচ্ছে ইমাম ইমরে তাইমা কথা শেখুল ইসলাম এমনি রহমতুল্লাহ আলাই যে কথাগুলি বললেন সেই কথাগুলির ব্যাখ্যায় আল্লামা শেখ সরুল ফৌজান হাফেজাহুল্লাহ যা বলেছেন কিছু কথা আমি এখানে আপনাদের সামনে পেশ করি কোরআনে করিম হচ্ছে ইসলামের প্রথম উৎস কোরআনে করিম হচ্ছে ইসলামের বা দিনের প্রথম উৎস উৎস বুঝে উৎস মানে কি হ্যাঁ মাসাল্লাহ যাতে কোনো কিছু বের হয় জি হ্যাঁ মাছের উৎস হচ্ছে পানি পানি ছাড়া মাছ কোথাও পাওয়া যাবে শুকনো জায়গায় মাছ শিকার করে পাবেন জি তো দিন ইসলাম নিতে হবে থেকে প্রথম উৎস প্রথম কোরআনে করিম থেকে নিতে হবে উৎস দিন নিতে হবে কোরআনে করিমের দরিদ্রে আয়াতে কালিমা থেকে জি দ্বিতীয় উৎস হচ্ছে দিনের বা ইসলামের কি সন্না জি হাদিস হাদিস থেকে নিতে হবে দিনের যে যে বিষয়গুলি নেই কিন্তু সন্ন্যায় বা হাদিস আছে সেগুলো নিতে হবে কারণ দ্বিতীয় ইসলামের উৎস হচ্ছে বা দিনের উৎস হচ্ছে জি হাদিস সন্না তাই বলছেন কোরআনে কেরিমে যা পেলাম পেলাম আর যা বাকি পাই না কিন্তু কোরআনে কেরিমে যে বিষয়গুলি রয়েছে সেগুলি এর অতিরিক্ত ব্যাখ্যার জন্য বা সেগুলি ঠিকভাবে পালন করার জন্য নিয়ম নীতিগুলি জানার জন্য আমাদেরকে ফিরে আসতে হবে কোন দিকে হাদিসের দিকে প্রত্যেকটি মাসাইলের ক্ষেত্রে প্রত্যেকটি জীবনের বিধিবিধানের ক্ষেত্রে সেগুলি আকিদার সাথে সম্পর্কীয় হোক অথবা এবাদত বন্দীগীর সাথে সম্পর্কীয় হোক অথবা আপনার হালাল হারাম হ্যাঁ, লেনদেন ইত্যাদি সম্পর্কে হোক নামাজ কোরআনে আকিম সালাদ তাই না নামাজ কায়েম কর এখন নামাজ কায়েম করতে হবে কিভাবে এটা কোরআনে কেরিমে তো নাই তাই না কিছু কথা আছে নামাজ সম্পর্কে নামাজের একটা দিক খুশুর কথা আছে হ্যাঁ আছে আর একটা হেফাজতের কথা আছে হাফেজুন আছে তারপরে হাফিজ আল্লাহ তার মানে একাধিক নামাজ আছে ওসলাতুল উস্তা মধ্যবর্তী একটি নামাজ আছে সেটা কি সেটার ব্যাখ্যা ওসলাত উস্তা কি হাদিস হাদিস থেকে নিতে হবে তারপরে ইশারা ইঙ্গিতে যেহেতু সকাল বিকাল নামাজ এবং তসবির কথা বলা হয়েছে সুতরাং পাঁচ টাইমের নামাজের দিকে ইঙ্গিত আছে কিন্তু পাঁচ শব্দটি নেই আর পাঁচ টাইমে যে সতেরো রাকাত ফরজ এটাও নেই এই সতর রাখাত নামাজ নামাজ আর পাঁচ অক্ত শুরু হয় ফজর শুরু হয় এখান থেকে শেষ হয় এই সময় জোহরের টাইম শুরু হয় এখানে আসর তারপরে এই শেষ হচ্ছে সময় এই ইত্যাদি ইত্যাদি এই এই বিষয়গুলি কোথায় পাবো সন্নাতে এই জন্য বললেন যে সন্না তো ফাসরুল কোরআন সন্না হাদিস কোরআন কেমন কি করে ব্যাখ্যা করে আল্লাহ বলছেন ইয়া আমানু আমানুদ করুল্লাহ কাসীরা হে মোমেনা তোমার আল্লাহকে খুব বেশি স্মরণ করো বা আল্লাহর বেশি বেশি জিকির আজকার করো এখন আল্লাহর বেশি জিকির আজকার করো জিকির আজকার বেশি বেশি করবো তো কেমন করে করবো এ বিষয়টি কি সুন্নাত হাদিস শেখানো হয়নি না আমার আপনার ইচ্ছা মতো ছেড়ে দেওয়া হয়েছে যে যেমন করে পারো করো কেউ সম্মিলিত করো হ্যাঁ কেউ আল্লাহ আল্লাহ করো কেউ ইল্লাহ ইল্লাহ করো হ্যাঁ কেউ হু হু হু করো বুঝা গেছে কি হাঁকু হাঁকু করো করেন না করেন না হ্যাঁ জি হ্যাঁ কেউ লতিফা দিয়ে করো লতিফার জিকির ছয় লতিফার জিকির করো যার যেমন খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়েছে না এর পুরো ব্যাখ্যা এটি একটি আবাদত জিকির হচ্ছে একটি আবাদত সুতরাং এই আবাদতের পুরো ব্যাখ্যা তফসির সোনাতে রসুল্লাহতে আছে সাল্লা কারণ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের চরিত্র ছিল কি আল কোরআন তো কোরআন করিমের সর্বপ্রথম বাস্তবায়ন করেছেন আমল করেছেন কে সবচেয়ে ভালো করে করেছেন না হলে তার চরিত্র হচ্ছে কোরআন বলা যেত না আমাদের সম্পর্কে বলছে অমুকের চরিত্র হচ্ছে আল কোরআন বলা যাবে হ্যাঁ। কেউ যদি বলে তো অতিরঞ্জন হবে পুরোপুরি প্র্যাকটিক্যাল আমরা করি না বা প্র্যাকটিস করি না হয় করতে পারি না আর না হয় করি না নবী করিম পুরোপুরি বাস্তবায়ন করেছেন তো এখন জিকিরের ক্ষেত্রে বেশি বেশি জিকির জিকিরান কাসির এটা কোথেকে বুঝবো যে নবী হাদিস তারা বুঝবো নবী করিম সাল্লাম সকাল বেলা জিকির করেছেন সন্ধ্যাবেলা জিকির করেছেন নবী করিম সাল্লাম আবার আগে জিকির করেছেন ঘুম থেকে জাগার পরে জিকির করেছেন নবী সাল্লাম হঠাৎ করে ঘুম ভেঙে গেল অনিদ্রা ঘুম ভেঙে গেল তখন জিকির আজকার করেছেন করেছেন না করেন নাই হঠাৎ অনিচ্ছাকে তো ঘুম ভেঙে গেল এখন আপনাকে শুইতে হবে তখন এই দোয়া পড়েন এই লাভ আছে এগুলি পড়েন সোহেব আছে না জি হ্যাঁ এগুলি হচ্ছে এই উজকুরুল্লাহ জিকরান কাসিরা হচ্ছে তফসির হ্যাঁ বা বয়ান জি তবেইয়ানহু হ্যাঁ এটা হচ্ছে স্পষ্ট করা হচ্ছে যে কেমন আপনার জিকির রাজগার হবে তারপরে আপনার জিকির রাজগার হচ্ছে পাঁচ অক্ট নামাজের পরে বিভিন্ন কাজের শুরুতে শেষে ইত্যাদি সে আল্লাহর বেশি বেশি জিকির রাজকারী সকাল সন্ধ্যার কখনো জিকির ছুটে না নামাজের পরে কখনো জিকির আজকার ছুটে না ঘুমের আগে ঘুম থেকে উঠে কখনো জিকির আজকার ছুটে না বাথরুমে যাওয়ার সময় বাথরুমে বেরিয়ে কখনো জিকির আজকার ছুটে না বাড়ি থেকে বেরোলো বাড়িতে ঢুকলো কখনো জিকির আজকার ছুটে না খাওয়ার শুরুতে খাওয়ার শেষে কখনো জিকির আজকার ছুটে না ইত্যাদি ইত্যাদি সফরে বিভিন্ন জিকির রাজকার রয়েছে গাড়িতে উঠা নামা ইত্যাদি কখনো ছুটে না তাহলে সেই ব্যক্তি উজকরুল্লাহ জিকিরান কাসিরানের প্র্যাকটিক্যাল করলো বাস্তবায়ন করলো জিকরান কাসিরা মানে এই নয় যে খতমে লাখ জিকরান কাসিরা মানে এই নয় যে ছয় লতিফার জিকির জিকরান কাসিরা মানে এই নয় যে কি করতে হবে দলবদ্ধ ভাবে হ্যাঁ এমন জিকির করতে হবে যে অন্ধকারে বসে যে একজন নতুন মানুষ যদি এই তরিকা না দেখে তো ভয় পেয়ে যাবে আরে বাপ কি হচ্ছে জিনভূত আছে নাকি হ্যাঁ আমার জীবনে এরকম হয়েছে ছাত্র জীবনে এক মসজিদে ঢুকেছি মাগরে পর একটু অন্ধার অন্ধকার অন্ধকার হয়ে গেছে এসে ঢুকেছি কারণ ছিলাম গাড়িতে নেমে মসজিদে ঢুকেছি ওই এদের এদের মসজিদ যারা এইসব বেদাতি জিকির করে যে নামাজটা পড়েনি তো অন্ধকারে এমন আওয়াজ হচ্ছে যে আওয়াজটা যেন মানুষকে কি করবে হ্যাঁ, হ্যাঁ ভীত সন্ত্রস করে যে কি হচ্ছে হতে পারে জিন আর মানুষ জিনের কথা শুনলে একটু ভয় লাগবে অন্ধকারে তাই না জীবনেই জিকির দেখিনি কারণ ওই বিদাতি পরিবেশে মানুষও হয়নি আর ওদের ওইসব মাহফিলে কোথাও যায়নি আলহামদুলিল্লাহ তো কথা হচ্ছে যে ছেড়ে দেননি যে যার মতো করে জিকির করো যার যেমন ইচ্ছা হয় তেমন করো যার যেমন হয় নামাজ হয় নামাজ পড়ো আখি মুসল্লাহ নামাজ কেমন করে কায়ম করতে হবে শুরুতে শেষ মতো শিখিয়ে দিয়েছে ওজ করুন ফাজ করুনি আজ ফাজ করুনি আজ জিকির শিখিয়ে দিয়েছে সাল্লু আলী ওয়াসাল্লাম ও তাসলিমা দরুদ এবং সালাম শিখিয়ে দিয়েছে এক কথা এগুলি উদাহরণের মাধ্যমে যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে যে হাদিস সন্না কোরআনে কেরিমের তসির করে বয়ান করে এবং কোরআনে কেরিমে যা রয়েছে সেগুলি প্রমাণ করে এবং সেগুলিকে প্রকাশ করে তাবির করে যে কথাগুলি রহমহল্লা বললেন এই কথাগুলিকে বোঝাবার জন্য বললাম বলছেন শেখ সোহেল ফজান যে দ্বিতীয় উৎস হচ্ছে ইসলামের কি হাদিস তাই না কোরআনে খেরিমের পরে তাহলে কোথায় ফিরতে হবে আল্লাহ রবুল্লা আলমী সোরানের উনষাট ইরশাদ করেছেন ফাইন তানাজা আল্লাহ রসুল যে কোনো বিষয়ে যদি তোমাদের মাঝে মতবিরোধ হয় যে কোনো বিষয়ে আকিদার বিষয়ে একজন বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান আর একজন বলছে আল্লাহ কলবে কলবে আর একজন বলছে আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে আরো সে সমুন্নত তানাজ হইল কি হইল না বিরোধ হইল কোন দিকে ফিরতে হবে আল্লাহর দিকে ফিরিয়ে দাও আর রসুল সাল্লামের দিকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে ফিরিয়ে দাও মানে কোরআনে করিমের দিকে ফিরিয়ে দাও কোরআনে কি বলা হয়েছে রসুল সাল্লামের দিকে ফিরিয়ে দাও মানে সন্ন্যাদি হাদিসের দিকে ফিরিয়ে দাও দেখুন হাদিসে কি আছে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে ও আমার কাছে দোয়া করো আস্তাজিব তোমাদের দোয়া কবুল করবো এখন এই দোয়া আল্লাহর কাছে কেমন করে করতে হবে একটা মত হলো যে সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে কোন ভায়া মাধ্যম অশিলা নাই না জীবিত না মৃত আর একদল বলছে না না ওলি আউলিয়াদের ওসিলে আল্লাহ তুমি তোমার নবী পাকের ওসিলা তোমার বড়পুরের ওসিলা খাজা কুতুবদের অসিলে আল্লাহ তুমি আমার কোন কথা মাফ করে দাও দোয়া কবুল করো আর একদল বলছেন না আল্লাহ গৌস কুতুব অলিয়াউলিয়াকে এত অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছে আর তাদেরকে ভাগ বন্টন দপ্তর ভাগ করে দিয়ে দিয়েছে মন্ত্রী মিনিস্টারদের মতো যে তাদের কাছে চাইলে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে এখন আখিদের ক্ষেত্রে মত হলো তিনটি আর সবগুলি মুসলিম সমাজের মত এগুলি হিন্দুদের মতামত নয় ঠিক না সমাধান কি কোনটা নেব আমার বাপ দাদা যেটা বলেছে সেটাই নেব নাকি এটা মুশ্রিকদের দলিল ওজাদনা আলী হাবানা কাজা বাপ দাদা যেটা করতো সেটাই করবো বাপ দাদা ওই গোস কতুব খাজা বাবা আর এদেরকে ধরে আর ওদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে হাসিল করে ওইটাই ধরবো আর এক বলছে না আমাদের বাপ দাদা দেওবন্দি সিলসিলা ছিল সুতরাং আমরা সরাসরি এদের কাছে চাইবো না পীর অলিদের কাছে কিন্তু পীর অলিরা কে মনে করবো যে এরা ওসিলা সুতরাং আল্লাহকে বলবো হে আল্লাহ তোমার ওই পীর অলি মাসায়ের ওসিলা আমার ওই গরজটা পুরা ঠিক আছে কোরআন মহাদিসে কোথাও নেই এইভাবে কারো ভায়া দিয়ে ওসিলা ধরে দোয়া করেননি বরং আল্লাহ বলছে ফাইননি কারিব আমি কাছে আমি এখানে বসে আছি প্রশ্ন করতে পারবেন আমাকে সামনাসামনি ঠিক না যদি এখানে বসে থাকা সত্ত্বেও ওখানে বসে বসে ফোন লাগান যে সে একটা মাসলা জিজ্ঞাসা আছে তো ভায়া হচ্ছে ফোন আপনার প্রশ্ন আমার কাছে ভায়া হচ্ছে কি ওসিলা হচ্ছে ওসিলা এটা মাধ্যম ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করছে তা আপনাকে লোকে কি বলবে হ্যাঁ পাগল বলবে না যারা সামনে বসে আমার টেলিফোনে মাসা জিজ্ঞেস করছে আল্লাহ বলছেন ওয়াইজ আসা আল্লাহকে এবাদি আননি ফাইনি করি হে নবী ওয়াইজ আসা আল্লাহকে এবাদি আননি আমার সম্পর্কে আমার বান্দারা যদি তোমাকে জিজ্ঞেস করে যে বোন রব্বন হাম বাইদ আমাদের রব কাছে না দূরে যদি কাছে হন হ্যাঁ কাছে হলে চুপি সারে আস্তে আস্তে কথা বলো আস্তে আস্তে আল্লাহ কবুল করো আমি বাইদুন নাকি আল্লাহ দূরে ফানোনা চিৎকার করে চিল্লে ডাকবো তা আল্লাহ কি জবাব বললেন ফাইনি কারিবন আমি কাছে তো কাছে থাকলে মোবাইলের যখন মাধ্যম লাগে না কথা বলার জন্য একজন মানুষ আর মানুষের সাথে আল্লাহ কাছে তারপরে বলেন হে আল্লাহ তুমি তোমার বড় পীরের অশিলাই তোমার অমুক নবীর অশিলাই হ্যাঁ খাজা বাবার অশিলাই আমার গোনা খাতা মাফ করে দাও আমার ছেলেটাকে ভালো করে দাও বললেন সমাধান কোথায় খুঁজতে হবে কোরআনে কেরিমে ফরুদ্দুহ আল্লাহে রসুলের বলছে যে নিয়ত শুধু কলবে আর দল বলছে না নিয়ত মুখে করতে হবে হ্যাঁ আবার যারা বলছে মুখে করতে হবে তারা কেউ তো নিজের ভাষায় পড়ে নাই আবার বাংলা ভাষাভাষী অনেক উন্নত এরা বলছে না না তোমাকে ছয় মাস লাগবে এক বছর লাগবে প্রত্যেক নামাজের নিয়ত আরবিতে মুখস্থ করতে হবে বোঝা গেছে কিনা সমাধান কি সমাধান হচ্ছে ফারুদ্দু হয়েও এল আল্লাহ আল্লাহর দিকে ফিরিয়ে দেন কোরআনে কেরিম কোথাও নয়তো আছে নবী করিমের হাদিস কোথাও এই গদ বাধা নয়তো আছে আরবিতে অথবা কোন ভাষাতে পড়লেও চলবে এইরকম কোন কথা আছে নিয়ত মানে এখানকার কাজ না এখানকার কাজ এসব বিষয়গুলি কি জানতে হবে না আপনাকে না দেখা দেখি নামাজ পড়বেন আপনার মুরব্বীর তরিকে বাপের তরিকে চলবে না কোরআন বাহাদিসের তরিকে আপনাকে নামাজ আদি করতে হবে ইত্যাদি ইত্যাদি ঝগড়া ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া ফারুদ্দু হেল আল্লাহ রসুল জমি জায়গার ভাগ করতে হবে হ্যাঁ কোরআনে বাহাদিসার আলোকে ফারাইজের আলোকে তাই না ভাই বোনের ঝগড়া ভাই বলছে তোরা কি জমি কি করে তোদের বিয়ে দিয়ে দিয়েছে তোদের হক নেই তাই না আজকাল হ্যাঁ আর বোন বলছে না তুমিও বাপের ছেলে আমিও বাপের মেয়ে কেন আমি পাবো না হ্যাঁ, ঝগড়া মিটাবেন কি দিয়ে ফারুদ্দু হইল আল্লাহ রসুল এক কথায় আকিদা হোক এবাদত হোক মামলাত হোক আদান প্রদান লেনদেন হোক মানুষের হকের কথা হোক সবকিছু ঝামেলা মেটাবেন কি দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে বলছেন আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া মানে হওয়ার রজু এলা কিতাবিহি আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া মানে আল্লাহর কিতাবের দিকে ফিরে আসা ওয়ারাদ্দু ইলা রাসূলিল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দেওয়া মানে হচ্ছে বাদ ফাতি রসুলের দিকে ফিরিয়ে দেওয়াটা হচ্ছে দুই রকম নবী সাল্লাহ সাল্লাম যতদিন বেঁচে ছিলেন ততদিন চলো নবীর কাছে যায় তাই না দুই সাহাবিতে দ্বন্দ্ব মশলা নিয়ে আকিদা নিয়ে যদি হয় আকিদার আলহামদুলিল্লাহ দ্বন্দ্ব হয়নি কিন্তু কোন মাসলা যদি দ্বন্দ্ব হয় এই আয়াতটা কেমন করে পড়তে হবে এই আয়তের তর্জমা কি আয়তের ব্যাখ্যা কি চলো নবীর কাছে যায় ঠিক না আমাদের দুইজনের জমি নিয়ে ঝগড়া হয়েছে চলো নবীর কাছে ফাইসলা নেব ঠিক না জি হ্যাঁ নবিসাল্লাহ বেঁচে থাকার নবিসাল্লাহ কাছে সরাসরি চলে যেতে হবে যখন তিনি চলে গেছেন দুনিয়া থেকে এখন তাই বলছেন যে তার এন্তেকালের পরে নবীর দিকে ফিরে আসা মানে হওয়া রুজু এলা সন্ন্যাতি তার সন্ন্যার দিকে হাদিসের দিকে ফিরে আসা আবু সন্না কাকে বলে এখন বলছে অসন্না তো লোগাতান সন্ন্যার আবিধানিক অর্থ হচ্ছে আর তরিকা তো সন্ন্যাতন মানে তরিকা সন্ন্যাত মানে পদ্ধতি কার পদ্ধতি এখন আসেন অস্তেলাহান আর হাদিসের পরিভাষায় মহাদিসিনদের পরিভাষায় ইস্তেলাহান সন্না কাকে বলা হে মা ওয়ারাদা মিন কাউলিন আও আও যা বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাম থেকে মিন কাউলিন কথাই হোক অথবা কাজ হোক অথবা তার সমর্থন হোক স্বীকৃতি হোক অনুমোদন হোক যা বর্ণিত হয়েছে যা বর্ণিত হয়েছে কেন বললেন যা বর্ণিত হয়েছে বর্ণিত হইলে সেটার নাম হাদিস তাইলে হবে কি সহি হাদিস ও সামিল আর তারপর জয়ীফ হাদিস ও সামিল আর জাল হাদিস ও সামিল বলবো এটা হচ্ছে জাল হাদিস মানে নবীলাম থেকে বর্ণিত হয়েছে কিন্তু বর্ণনাটা অথেন্টিক না বিশুদ্ধ নাই বিশ্বস্ত সূত্রে নাই মিথ্যা সূত্রে এটা দুর্বল সূত্রে হাদিস জয়ীফ এই জন্য যা বর্ণিত হয়েছে বলা হয়েছে আর না হলে আসল হাদিস হচ্ছে যেটা নবীলাম থেকে বিশ্বস্ত সূত্রে প্রমাণিত যেটা সহি হাদিস বা হাসান হাদিস মকবুল গ্রহণযোগ্য হাদিস সেটা নবী করিম থেকে যা প্রমাণিত কিন্তু এখানে সংজ্ঞাতে প্রমাণিত বলা হয় প্রমাণ নবী সাল্লাম থেকে তার উক্তি তার কর্ম অথবা তার অনুমোদন যা প্রমাণিত এ কথা যদি বলি তো সহি হাদিসের সাথে খাস হয়ে যাবে তখন জয়ীফ আর জাল হাদিসটা ওর থেকে বেরিয়ে যাবে আর হাদিসের যেহেতু ব্যাপক সংজ্ঞা করা হচ্ছে সুতরাং জাতি করে সবগুলি হাদিস সামিল হয় সেজন্য এইভাবে সংজ্ঞা করা হয়েছে যা মা ওয়ারাদ আন রাসুলিল্লাহ বা মা নকিল্লা আন রাসুলিল্লাহ বা মা নোসে বা এলা রসলিল্লা এইভাবে শব্দগুলি এসছে যা নবী সাথে সম্পৃক্ত করা হয়েছে সেই সম্পৃক্ততা শুদ্ধ হইতে পারে আবার শুদ্ধ নাও হইতে পারে সহি হইতে পারে সহি নাও হইতে পারে যা নবী সাল্লাম থেকে নকল করা হয়েছে সেই নকলটা গলত হইতে পারে দুর্বল হইতে পারে আবার সহি হইতে পারে হাদিসের সংজ্ঞা মুখস্ত করেনি মা ওয়ারা দান রসুল্লাহাম মিন কাউলিন আও ফেলিন আও তকরিন নবী সাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে কথা কাজ অনমোদন তাই হচ্ছে কি আচ্ছা এখন হাদিসের মর্যাদা বা সন্ন্যার মর্যাদা কেমন করে জানবো সন্ন্যার কতটা মর্যাদা কোরআনের মর্যাদা আমরা জানি কোরআন মানুষের হোদালিন নাস মানুষের হেদায়তের জন্য আল্লাহ নাজল করেছে সুন্নার মর্যাদা কেমন করে জানবো এই মর্যাদা বর্ণনা করতে গিয়েই রাহমুল্লাহ বর্ণনা করেছেন কোরআন এর ব্যাখ্যা করছেন বলছেন মর্যাদা হচ্ছে যে কারিমের কি করে অর্থগুলি এবং উদ্দেশ্য বর্ণনা করে কোরআনের এই আয়াতের লক্ষ্য উদ্দেশ্য কি কোরআন করিমের এই আয়াতের অর্থটা কি এর ভাব অর্থ কি এর সির কি নবী করিম তা বর্ণনা করেছেন অনেক কথায় বা অধিকাংশ কথায় কোরআনে করিমের সংক্ষেপে রয়েছে এই জন্য শুধু তর্জমা পড়ে অধিকাংশ আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে জনগণ বুঝতে পারবেন না অনেকে মনে করেন যে আমি কোরআনের তর্জমা পড়ি শুধু তর্জমা পড়ে বুঝতে পারবেন না আপনি অধিকাংশ কথাই বুঝতে পারবেন না যে আল্লাহ কি বলতে চেয়েছেন আর বুঝলে হয়তো প্রাথমিকটা বুঝলেন কিন্তু এতে যে অনেক কথাই বোঝানো হয়েছে তা আপনি কিছুই বুঝতে পারলেন না বলছেন ফাইনান নবী নাজমা কারণ নবী করিম সাল্লামের ডিউটি ছিল এটা যে যা তার ওপর নাজল হচ্ছে আয়াতে করিমা তা তিনি খুলে খুলে বর্ণনা করে দিতেন এই আয়াত নাজল হয়েছে এই আয়াতের অর্থ ব্যাখ্যা হচ্ছে এই এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে এই এই আয়াতে নাজিল হওয়ার প্রেক্ষাপট স্থানে নজুল হচ্ছে এই নাজেল করেছি উপদেশ প্রথম উপদেশ হচ্ছে কোরআনে কেরিম যদিও উপদেশ হাদিস হোক এই জন্য জিকির শব্দটি কোরআন হাদিস দুটোকেই সামিল এখানে জিকিরের আবার বয়ান আসছে সুতরাং জিকর কোরআনে কেরিমকে বলেন জিকির সবচেয়ে বড় উপদেশ হচ্ছে আল কোরআন আমি জিকির মানে কোরআন নাজিল করেছি যাতে করে তুমি বর্ণনা করে দাও লিন্নাস মানব জাতির উদ্দেশ্যে এলিম যা তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে যা নাজিল করা হয়েছে কোরআন করিমের আয়াত এই আয়াতগুলি খুলে খুলে যাতে করে তুমি লিন্নাস মানুষের জন্য কি করে দাও বর্ণনা করে দাও নবী করিম সাল্লাম যদি বর্ণনা না করতেন তাহলে আমরা বুঝতে পারতাম না আল্লাহ বলছেন হাফেজ আল্লাহ সালাওয়াত নামাজের তোমরা হেফাজত করো নামাজের হেফাজত কেমন করে করতে হবে নবিসাম বলছে নামাজের হেফাজতে চাবি হচ্ছে তার তাহার তহুর যদি চাবি না থাকে তো ঘরে ঢুকতেই পারবে না সুতরাং উজু না থাকে গোসুল ফরজ হয়ে থাকে কাপড় না পাক থাকে শরীর না পাক থাকে তাহলে তুমি ঢুকতেই পারলে না নামাজে নামাজের ঘরেই ঢুকতে পারলে না মিফতাহ সলাতা তহুর ও তাহরিমহা তকবীর সবকিছু হারাম হয়ে যাবে তকবীর বললে অর্থাৎ দিয়ে নামাজ শুরু হয় আগে পর্যন্ত দুনিয়ার কথা বলতে পারো যেমনই আল্লাহ আকবর হয়েছে কোনো কথা বলা চলবে না আল্লাহ ছাড়া কারোর সাথে শুরু হয়ে গেল নামাজ তাহলে শুরু করতে হইল কি দিয়ে শুরু হইল তকবির দিয়ে শুরু হইলো জানলাম কি দিয়ে কোনো আয়াতে নেই আল্লাহ আকবর দিয়ে নামাজ শুরু হবে এটা জানলাম এই হাদিস দিয়ে ও তাহলিল তাসলিম আর দুনিয়ার সমস্ত কাজকর্ম হালাল হয়ে যাবে তোমার জন্য তাসলিম সালাম ফিরলে সালাম ফিরলে নামাজ শেষ হয়ে গেল সুতরাং যে যেখানে যেতেও পারো আবার কিছু সন্ন্যতি জিকির রাজকার আছে করতেও পারো হ্যাঁ বাধ্যতামূলক বসে থাকতে হবে আর কোনো কাজ তোমার রয়েছে না হলে তোমাকে মসজিদ থেকে বেরোতে দেব না যেমন সম্মিলিত মোনাজাতকারী বিদাতি ভাইয়েরা তাই করে যদি কেউ উঠে যায় মোনাজাতের আগে তাহলে অনেক সময় মার খেতে হবে অনেক সময় খেতে হবে আর কত জায়গাতে মারামারি হয়েছে মসজিদের ভিতরে মারামারি মসজিদে থানা পুলিশ ডেকে নিয়েছে একদল দোয়া করবে আর দল দোয়া করে না সেই জন্য মারামারি কাফেরদেরকে ডেকে নিয়ে আসতে হয় মীমাংসা করার জন্য জি এবার হচ্ছে এক শ্রেণীর মুসলিমদের অবস্থা কোরআন খেরিমের সমাধান রয়েছে রাসুল্লাহ হাদিসে কি রয়েছে সমাধান রয়েছে আল্লাহ নামাজ কায়েম কারণ আমাদের হেফাজত এই তকবিরের তাহারিমা থেকে সালাম পর্যন্ত যে আদায় করলো নামাজের হেফাজত করে দিল নামাজের হেফাজত হয়ে গেছে তাই বলছেন যে হে নবী তোমার উদ্দেশ্যে আমি জিকির কোরআন নাজল করেছি যাতে করে মানব জাতির উদ্দেশ্যে বর্ণনা করে দাও যা কিছু তাদের উদ্দেশ্যে নাজেল করা হয়েছে মানে যেখানে সংক্ষিপ্ত আছে সেটাকে বিস্তারিত বর্ণনা করে একটা নামাজের উদাহরণ দিয়ে বুঝাইলাম এইরকমই আল্লাহ বলছেন বা আলাইকুম সিয়াম রোজা ফরজ করা হয়েছে রোজা কি জিনিস রোজা রাখতে হবে তো কোন কোন জিনিস থেকে বিরত থাকতে হবে কোন কোন কাজ করা যাবে যাবে না পানাহার ইত্যাদি সহবাস এগুলো কোথেকে জানবো যদি ইশারা ইঙ্গিত কিছু বিষয় রয়েছে কোরআন কেরিমে আর বাকিগুলো হাদিস থেকে জানবো কখন থেকে কখন রোজা হ্যাঁ সংক্ষেপে আছে কোরআন কেরিমে কিন্তু বিস্তারিত হাদিস থেকে জানবো ঠিক না হজ আল্লাহ বলছেন যে হজ ফরজ করা হয়েছে তাই না হেজুল বাইতে মানিস তাতা এলে হেসাবিল্লা কার ফরজ করে সাবিল আল্লাহ বলছে এই ব্যাখ্যা বয়ান চাই সাবিল যার কাছে রাস্তা আছে রাস্তা পথ আছে মক্কা যাওয়া রাস্তা পথ আছে মানে কি এগুলো পাওয়া যাবে হাদিসে ইত্যাদিতে জাকাত আল্লাহ বলছেন জাকাত দেও কিন্তু টাকা পয়সা স্বর্ণ চাঁদি এগুলো তো আছে আড়াই শতাংশ চল্লিশ টাকা এক টাকা যদি সেচ করা হলে বিশ মনে এক মন সেচ করা না হয় বিনা সেচে যদি ফসল হয়ে যায় তাহলে হ্যাঁ দশ মনে এক মন এগুলো কি দিয়ে জানবেন হ্যাঁ জি ওটে জাকাত আছে ছাগলে জাকাত আছে গরুতে জাকাত আছে কি করে জানবেন আপনি হাদিস দ্বারা তাই বলছেন আর এইরকম অধিকাংশ হুকুম হাকাম অল্প কিছু হুকুম হাকাম কোন কোন জায়গায় তাহলে বিস্তারিত হয়তো কোরআনে বর্ণনা করে দিয়েছে যে কোরআন দিয়ে হয়তো জেনে নিতে পারছে অধিকাংশ হুকুম হাকাম বিধিবিধান কোরআন যেগুলি সংক্ষিপ্ত আকারে এসছে কোরআনে কেরিমে তোবাইয়া ব্যাখ্যা করছেন সন্ন্যত হাদিস কি করে কোরআনে কেরিমের প্রতি হ্যাঁ কি করে কোরআনে কারিমের বিষয়গুলিকে প্রমাণ করে আল্লাহ আল্লাহ মানে প্রমাণ করা এবং সেগুলিকে প্রকাশ করে তাবির করে এই তাদুল্ল আলা আলী কোরআন কোরআন যে বিষয়গুলি প্রমাণ করে হাদিস তা প্রমাণ করে হ্যাঁ? তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে মনে করেন এই বিষয়ে কোরআন কেরিম আর হাদিস আছে ধরেন হ্যাঁ কোরআনে কেরমে রয়েছে লিজ জাকারে মিসুল হাজের ওর সাইন জমি জায়গা ধন সম্পদ মালের ভাগের ভাগের ক্ষেত্রে মৃতদের ধন সম্পদ পরিত্যক্ত ধন যদি ছেলে মেয়ে দুই রকম থাকে তো ছেলে সন্তান দ্বিগুণ পাবে আর মেয়ে সন্তান একগুণ পাবে এগুলোর বিস্তারিত বয়ান এই এই বিষয়গুলি হয়তো সেম বিষয় অনেক বিষয় রয়েছে একই বিষয় আয়াত রয়েছে আর কিসে রয়েছে হাদিস রয়েছে মানে অতিরিক্ত নাই সেম ওই বিষয়টা কোরআনে আছে হাদিস আছে এটা হচ্ছে তাদুল্লা আলী প্রমাণ করা অত আব্বের আম্মা আব্বার আনহল কোরআন কোরআনে কেরিম যে বিষয়গুলিকে ব্যক্ত করেছে প্রকাশ করেছে সেগুলি হাদিসও প্রকাশ করেছে সমর্থনে সেম মানে বিষয় যা কোরআনে রয়েছে তা হাদিস রয়েছে এখানে আমাদের আকিদার বিষয়ে বিশেষ করে তহিদুল আসমা আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে ধরেন একটা নাম বা একটা গণ আয়াত এসছে আর কিসে এসছে হাদিস এসছে শ্যাম একই রকম তাহলে এটা অতিরিক্ত প্রমাণ পেলাম যে এর প্রমাণ কিসে রয়েছে আয়াতেও আছে কোরআনেও আছে আর হাদিস আছে এই কথাটি প্রকাশিত হ্যাঁ কি দিয়ে আয়াত দ্বারাও এবং আমাদের কাছে হাদিস দ্বারাও এই এটা আর অতিরিক্ত কোন কোন বিষয়গুলো অতিরিক্ত রয়েছে যেমন উদাহরণ সামনে আমাদের চলে আসছে আল্লাহ রাবুল আলমিন হাসেন আল্লাহর হাসি আল্লাহর আনন্দ আল্লাহর খুশি হ্যাঁ এই বিষয়গুলি কোরআনে কেরিমের নেই হ্যাঁ কিন্তু কিসে আছে হাদিস আছে তাহলে এটা হচ্ছে কি কোরআনের সংক্ষেপে আছে আর সেটা বিস্তারিত আল্লাহর গুণাবলীগুলি বা সিফাতগুলি কোথায় আছে এই হাদিসগুলিতে আছে তারপরে বলছেন যেই হাদিসগুলি হাদিসের যারা জ্ঞানী পণ্ডিতরা তারা গ্রহণ করেছেন সাদরে কবুল করেছেন অর্থাৎ সেই হাদিসগুলোকে মকবুল বলেছেন হয় সহি বলেছেন আর না হয় হাসান বলেছেন অর্থাৎ গ্রহণযোগ্য হাদিস ওয়াজাবাল ইমান ও বেহা কাজা সেগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা ইমান নিয়ে আসা ওই রকমই ফরজ যেমন আয়াতে কোন গুণ যদি প্রমাণিত হয় নাম গোনা বলি যেমন বিশ্বাস করা ফরজ আল্লাহর কথা বিশ্বাস করবেন কোরআনে কেন রয়েছে নবী ইসলামের কথা বিশ্বাস করবেন কেন বলছেন এই জন্য যে দুটোই হচ্ছে ওহি কি জন্য দুটোই হচ্ছে যেমন কোরআনে কেন ওহি আসমানি কথা আল্লাহর কথা ঠিক তেমনই হাদিসের কথাগুলিও আল্লাহরই কথা সেগুলির অর্থ শব্দগুলি নবী সাল্লামের কিন্তু সেই অর্থটি বা বিষয়টি কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ওহি করা এর দলিল বাকি যে নবী সাল্লাম যা বলেছেন দিনের ক্ষেত্রে সে আকিদাই হোক এবাদত হোক মাসলা মাসাইল হোক হ্যাঁ, হালাল হারাম হোক নবী সালাম যা বলেছে সেগুলি ওহি এর দলিল কি বলছে সুরান নাজমের আয়াত নম্বর তিন এবং চার আল্লাহ বলছেন অমায়ান্তিক আনিল হাওয়া নবী করিম সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না অমায়ান্তিক আনিল হাওয়া হাওয়া মানে হচ্ছে নিজের ইচ্ছায় কোনো কথা বলা বিনা কোনো দিক নির্দেশ নাই কোনো আদেশ নিষেধ আসলো না এমনিতে বলে দিলেন খেয়াল খুশি কোনো কথা বলতেন না ইনহুয়া ইল্লা ওয়াহিয়ন ইউহা যা কিছুই তিনি বলতেন তা ওহি হতো তার কাছে তা ছিল ওহি যা তার কাছে প্রত্যাদেশ করা হইতো বা ওহি করা হইতো বলছেন সুতরাং যেসব হাদিসগুলি রসুল বলেছেন সেগুলি আল্লাহর পক্ষ থেকে ওহি কোরআনে রয়েছে সুরা নিসার আয়াত নম্বর একশো মহান আল্লাহ ইসাদ ওয়ান আলী কাল কিতাব আল হিকমাতা হে নবী তোমার প্রতি আল কিতাব নাজল করেছি আর নাজল করেছি আল কিতাব তো বুঝলাম আল কিতাব মানে হচ্ছে আল কোরআন আবার কি কোরআনে কেরিমে যেখানে কিতাবের পাশাপাশি হেকমা বর্ণনা করা হয়েছে তার মানে আল কিতাব মানে হচ্ছে আল কোরআন আর হেকমা মানে হচ্ছে হাদিস হিকমা মানে হচ্ছে হাদিস নবীর প্রতি যেমন কিতাব নাজল করা হয়েছে কোরআনে তেমন হিকমা নাজল করা হয়েছে মানে ওহি করা হয়েছে ওই হাদিসের বিষয়গুলি আল কিতাব হচ্ছে হিকমত হিয়া আর হচ্ছে সুন্না হাদিস ইমান সুন্না সুতরাং হাদিসে যা বর্ণিত হয়েছে তার প্রতি ইমান নিয়ে আসা ফরোজ ইমানের বিষয়গুলি প্রথম নম্বরে লাফি মাবিল এতেকাদ বিশেষভাবে এতেকা ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে মহান আল্লাহ ইরশাদ করেন সুরে হাসুর আয়াত নম্বর সাতে অমা আতা কুমর রসুল ফখুজু যা রসুল শাসন দিয়েছেন তার নাম রসুল্লাহাম সাহাবাই কেরামদেরকে আয়াতগুলি দিয়ে গেছেন কোরআন কোরআন আয়াতগুলি লিখিয়ে দিয়েছেন এবং হাদিস যখন তিনি বলেছেন দিনই কথা বলতে গিয়ে দুনিয়ার কোনো আলোচনা নয় দিনের কথা বলতে গিয়ে তা সাহাবাই আবার নিয়েছেন অধিকাংশ ক্ষেত্রে মুখস্থ রেখেছেন যদিও কখনো কখনো তারা লিখতেন কিন্তু ব্যাপক আকারে এই জন্য লিখতেন না যে প্রথম দিকে জাতি করে নতুন নতুন অনেক ইসলাম গ্রহণ করছে আর কোরআনের আয়াত আর হাদিসে পার্থক্য করার মতো হয়তো যোগ্যতা নেই তখন হাদিসকে আয়াত বলে দিতে পারে তাহলে আয়াত বেড়ে গেল সংযোজন হয়ে গেল বা আয়াতকে হাদিস বলে দিতে পারে মাইনাস হয়ে গেল হতে পারে না পারে না এই যে একটা ভয় ছিল যার ফলে নবী জীবদ্দশায় হাদিস লিখা হইত না এতে আমি এমন একটা প্রশ্ন উত্তর দিলাম যে অনেকে প্রশ্ন করে যে নবী কাতে বহি ছিল ওহির লেখকরা ছিল তাদের কাছে কোরআনের আয়াত লিখিয়ে দিতেন যখনই আয়াত নাজল হইতো এই আয়াতগুলি অমুক সুরার অমুক আয়াতের পর লিখো এরকম করতেন কিন্তু হাদিস কেন লিখাতেন না বরং লিখতে নিষেধ করেছেন কিছু কিছু হাদিস আছে লাকতুবু আন্নি গাইরাল কোরআন কোরআন ছাড়া আমার থেকে অন্য কিছু লিখিও না তবে কেউ কেউ লিখতেন দু একজন লিখতেন যেমন আবদুল্লাহ আবু লিখতেন না মুখস্থ করতেন মুখস্থ নির্ভরশীল ছিলেন আর আবদুল্লাহ বিন লিখতেন আবু হরের ধারণা যে আমার চাইতে তার হাদিস বেশি হবে আমার চাইতে বেশি হাদিস কেউ বর্ণনা করেনওয়ালা নেই তবে ইল্লামা কানামিন আবদুল্লাহ আবদুল্লাহ ফাইন কানা এক তবু আনা লাগত আমি হাদিস লিখতাম না আর উনি লিখতে তারপরেও দেখা যাচ্ছে যে আবহাওয়া রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত হাদিসের সঙ্গে পাঁচ হাজারের বেশি আর আবদুল্লাহ বিন আমর বিন আসাদ আবদুল্লাহ বিন উমারের এদের হাদিস সংখ্যা এত বেশি নয় যাই হোক বলছিলাম হাদিসের কথা যে রসুর উল্লাহ হাদিসের যে সব গুণাবলী বর্ণনা করা হয়েছে তার প্রতি আমাদেরকে ইমান রাখতে হবে কোরআনে করিমের প্রতি যাবনীয় কোরআনে করিমের যা কিছু রয়েছে তারপরে তাই বলছেন শেখ সাল্লাম যখন হাদিস কথাটি আসবে তখন একটা কথা সবসময় মনে রাখবেন যেটা সহি আকিদার জনগণের মাঝে আলেমদের মাঝে আর যারা শির্ক বিদাতের আকিদার রাখে মুসলিম সমাজে তাদের মাঝে পার্থক্য সহি আকিদার আলেমরা কখনো হাদিসে আছে বলে দিয়ে চলে যাবেন এই কাজ করতে পারেন না সহি হাদিস আছে কথা বলে আপনাকে নিশ্চয়তা দেবে আর না হলে বলবে হাদিসটা বর্ণনা করার পরে বলবে যে এই হাদিসটা অমুক কিতাবে আছে বোখারি মুসলিমে থাকলে এতটা যথেষ্ট যে বোখারি মুসলিম আছে তখন হাদিস সহি সহি বলার দরকার নেই আর বোখারিতে আছে মুসলিম আছে মানে হচ্ছে সহি হাইনের কোন একটি কিতাব বা দুটোতে আছে মানে হাদিস সহি এটা জানে এটা আবু দাউদে আছে তিরমিজিতে আছে আর চুপ থেকে গেল এটা সহি আকিদার আলেমরা সাধারণত করে না এই তরিকা আমাদেরকে শেখানো হয়নি এই তরিকা আমি চলি না কখনো হয়তো তারা তাড়াতে থাকার কারণে ছুটে গেল বা ভুলে যাওয়ার কারণে ছুটে সেটা আলাদা কথা কিন্তু তিরমিজিতে আছে হাদিসটি ইমাম ইবনে হাজার সহি বলেছেন বা আল্লাহ আলমানি সহি বলেছেন বা তার আগে কেউ সহি বলেছেন এইভাবে অমুক কিতাব হাদিসটিকে সহি বলা হয়েছে হাদিসটি জয়ীব হাদিসটি হাসান ইত্যাদি পক্ষান্তরে যারা যাদের আকিদা আমলে শিরবিদাত আছে সহি হাদিসের পাবন্দি করে না অথবা তারা বিশেষ ফেকার অনসারী কিন্তু সেই হাদিস দিয়ে ফেকাকে যাচাই করবেন না আগে ফেকার মাসলা আলেম এমাম সাহেবের ফতুয়া ফেকার কিতাবে যা ফতুয়া আছে আর তারপরে ওই অনুযায়ী হাদিস পেলে নিলাম না হাদিসকে ছেড়ে দিলাম যাদের তরিকে তকলিদি তরিকে যাদের অন্ধ অনুসরণ মজাহের তাদের কাছে হাদিস শরীফ আছে তাদের কিতাব পড়লেও দেখবেন হাদিস শরীফ আছে আর তাদের ওয়াজ মাহফিল যদি দেখতে হচ্ছে একটা হাদিস শোনায় তো কি বলবে হ্যাঁ নবী পাক বলেছেন হাদিস শরীফে আছে আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ আল্লাহর নবী বলেছেন হ্যাঁ বর্ণিত হয়েছে কোন কিতাব আছে হাদিসটা অথেন্টিক কে না সহি না জয়ীফ না হাসান কোন দরজার না জাল না হাদিস শরীফ আছে সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা করলেন ও কুল্লুল খালায়ক মিন নূর সমস্ত মখলুকাত আমার নূর দিয়ে পয়দা ওয়ান আমিন নূরিল্লাহ আমি আল্লাহর নূরে পয়দা হাদিস এই হাদিস শরীফ কোন হাদিস শরীফে আছে খবর হাদিস নাই জৈব না জাল কথা কোন অথেন্টিক হাদিসের কিতাবে পাবেন না আর কোন একজন মহাদেশ হাদিসকে সহি কেন জৈব বলেন না জাল কথা কিন্তু বিদাতিদের সমাজে আলেম জাহেল জনগণ সবাই হাদিস শরীফ আছে নবীন নূরের পাইলে নবীন নূরের পাইলে তো ওই হাদিসে তো এটাও আছে ধরেই নিলাম যে হাদিসটা ধরেন ধরে নেন এক মিনিটের জন্য জাল হাদিস মিথ্যা কথা কিন্তু তারপরে হাদিসে ওই ওটাতে কি আছে এই জাল হাদিসে যে সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা করলেন তাই না আর আমার নূর থেকে সমস্ত সৃষ্টি পয়দা আর আমি কার নূরে পয়দা আল্লাহ তো আল্লাহর নূরের নবী তাহলে নবীন নূর হলেন আর নবীন নূরে সমস্ত সৃষ্টি শুধু মানুষ না তাহলে আমরাও নূর আমরা কার নূর নবীর নূর আর নবীন নূর কোনখান থেকে আল্লাহ আমরাও তো আল্লাহ নূরে ভাগ পেয়েছি আমরাও নূরের তৈরি বোঝা গেছে কিনা শুধু আমরা না কুকুর শ্রীকাল কুল্লুল খালায় সমস্ত মখলুক হ্যাঁ সাপ বিচ্ছু পোকা মাকড় একেবারে ময়লা আবর্জনা যে পোকা পোকা মাকড় থাকে কুল্লুল খালাইক মেন নুরি সমস্ত মখলুক নবীন নূরের নবীন মানহানি করলেন না পেশাব পায়খানার পোকা মাকড় সবকিছু হচ্ছে নবীন নূরে পয়দা এটা কি প্রমাণ করে না যে এটা হইতেই পারে না জাল কথা মিথ্যা কথা আর কোন হাদিসের কিতাবও নেই যুক্তি দ্বারাও সাব্যস্ত না আর যুক্তিতে যদি আসেন তাহলে বলতে হবে যে আমরাও নূরের কারণ সরাসরি আল্লাহ নূরে নবী পয়দা আর নবী নূরে আমরা পয়দা হ্যাঁ সুতরাং যখন নবী নূর হইলেন আল্লাহ আর সেখান থেকে আমরা তাহলে কি আমরা ভাগ পেয়েছি আল্লাহ নূরে কি পাইনি আমরাও আল্লাহ নূরে ভাগ পেয়েছি যেমন নাতি যদি বলে যে আমার বাবা হ্যাঁ আমার বাবা হচ্ছে ধরেন আমার আমার ছেলেরা বলছে যে আমার বাবা হচ্ছে মতিউর রহমান আর তারপর আমার দাদা হচ্ছেন অমুক তাহলে দাদা থেকে ভাগ পেয়েছে না পাইনি রঙেরও ভাগ পেয়েছে ঢঙেরও ভাগ পেয়েছে স্বভাবেরও ভাগ পেতে পারে তাই না চাল চলনেরও ভাগ পেতে পারে আবার ধন সম্পদের ভাগ পেতে পারে বোঝা গেছে তাহলে বোঝা গেল যে আমরাও আল্লাহ নূরের পয়দা আর শুধু আমরা তো ক্ষান্ত হলে তো আমরাও খুশি হতাম যে আমরা নূরের পয়দা আমরা শুধু না কোনো আর মর্যাদা থাকলো না যেমন মানুষ নূরের পয়দা তেমন কীট পতঙ্গ সাপ বিচ্ছু ভালো মন্দ সবকিছু কুলুল খালায় গাছপালাও তো খালায় শুধু তো প্রাণী বলা হয়নি গাছপালা যা কিছু আছে সবকিছু কিসের পয়দা নবীর নূরে পয়দা না হুজুবিল্লা নবীর মানহানি করলেন না সব জাল কথা যে দেখেন আপনাদেরকে বিবেক বিবেচনা করতে হবে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে এই দুটোতে পার্থক্য দেখবেন সহি আকিদার আলেমদের আলোচনায় দেখেন আর আপনি লিখা দেখেন অমুক হাদিসের কিতাব আছে হয়তো হাদিস নম্বর দেওয়া আছে আর হাদিসটা সহিনা জয়ীফ সেটাও লিখা আছে আমানত আপনাকে বলে দিচ্ছে এ হাদিস কিন্তু জয়ীফ সতর্ক এ হাদিস জাল সতর্ক এ হাদিসটা সহি আমল করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে এ হাদিসটা হাসান আমল করতে হবে বোঝা গেছে কিনা পক্ষান্তরে যারা যাদের ইসলামে তৌহিদও আছে শিল্প আছে সন্ন্যাতও আছে বেদাতও আছে ভেজালও আছে ভালো আছে মন্দ আছে সবকিছুই পালন করে তাদের কাছে হাদিসের হদিস নেই হাদিসের হদিস নেই সহি হাদিস আলোচনাটা আসলে আমাদের যখন সহি হাদিস কি বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে সহি হাদিসে যা বর্ণিত হয়েছে রসুল্লাহাম থেকে আল্লাহর নাম এবং গুণাবলী তার প্রতি ইমান নিয়ে আসা আমাদের ওপর কি ফরজ ওয়াজাবাল ইমান ও বিহাকে জালিক ওইভাবে ইমান নিয়ে আসা ফরজ যেইভাবে কোরআনের একটা বর্ণিত গুণের প্রতি ইমান রাখবেন যে কোরআনে অমুক আল্লাহর গুণটি বর্ণনা করা হয়েছে আল্লাহর আগমন কোরআন আছে না নেই মনে আছে আল্লাহ বিচার দিবসে আসবেন বিচার দিবস আছে না নেই জি এটা যেমন বিশ্বাস করবেন তেমনই সামনে আসছে যে প্রত্যেক রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ রব্বুল আলম প্রথম আকাশে নেমে আসেন এই দুই বিশ্বাসে কি পার্থক্য থাকবে যে না ওটা একবারে শক্তভাবে বিশ্বাস করি কারণ আল্লাহর হাসর মাঠে আসাটা কোরআনে আছে আর এইটাও বিশ্বাস করি কিন্তু ওইটার মতো না এরকম বলবেন না একই রকম বিশ্বাস করতে হবে যদি একটি কোরআনে আছে আর একটি হাদিসে আছে এখন সহি হাদিসের কথা যখন আসলো তো সেই হাদিস কাকে বলে সেই হাদিসের সংজ্ঞা কি সহি হাদিস যেন শর্ত কি সহি হাদিসের সংজ্ঞাটি শুনিয়ে দিচ্ছি আর এই সহি হাদিসের সংজ্ঞাটা পড়লেই বুঝবেন যে ওতে পাঁচটা শর্ত আছে এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় কোনো হাদিসে তাহলে হাদিসটা সহি আর না হলে তখন জৈফ বা জাল হবে যত শর্তগুলি খারাপ হবে হ্যাঁ তত হাদিসের অবস্থা খারাপ হবে বলছেন তাই আদেল থেকে আদল শব্দটি আদেল নাই পরায়ণ অথবা বিশ্বস্ত বিশ্বস্ত ব্যক্তি বিশ্বস্ত ব্যক্তি যে আদেল শব্দটি আরবি এটার একটা আশঙ্কা ছাড়া আমাদের মধ্যে কি আদেল হ্যাঁ তাহলে ওর হাদিস নেওয়া যাবে না হলে হাদিস নেওয়া যাবে না হ্যাঁ, আদেলের সংজ্ঞা শোনেন এখানে উল্লেখ করা হয়নি কিন্তু শনিদিন না হলে বুঝবেন না শুধু শুধু নাই পরায়ণ শুধু বিশ্বস্ত একজন লোক আপনার কাছে বিশ্বস্ত আমার কাছে বিশ্বস্ত নয় হতে পারে না পারে না আপনার কাছে লোকটা অদাখেলাফি করেন না একটা পয়সা কারো মেরে খাই না কিন্তু ফজরের জীবনও দেখা যায় না হয়তো আপনার কাছে বিশ্বস্ত আমার কাছে বিশ্বস্ত নাই হ্যাঁ কারণ আমি বিশ্বস্তের অর্থ ব্যাপক বুঝি কিন্তু আপনি বুঝেছেন না জীবনে কারো একটা বেশি মেরে খাইনি হ্যাঁ কারো ক্ষয়ক্ষতি করেনি আমার কাছে বিশ্বস্ত হয়ে গেছে আপনার কাছে একটা লোক পাঁচক্ত নামাজ পড়ে আর কোনোদিন মিথ্যা কথা বলেনি কার একটা পয়সা মেরে খাইনি কিন্তু তার আকিদা খারাপ আছে আকিদের গুরুত্ব নেই ভারত বাংলাদেশ পাকিস্তানে এইরকম লোকদেরকে আল্লাহ ভিরু আর ধার্মিক অলিউল্লাহ মনে করা হচ্ছে সিরকি কুপুরি আকিদা হ্যাঁ আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহর কাছে দোয়া করে ওসিলা ধরে ইত্যাদি ইত্যাদি মজারে যাচ্ছে কপালে দাগ পড়ে গেছে সেদ্ধা করে করে তাজু পড়ে খুব ইমানদার আপনার কাছে পরশগার লোক কিন্তু আমার কাছে সেই লোকটি বিশ্বস্ত মোটেই নয় যে আল্লাহর সাথে খেয়ানত করেছে আল্লাহর সাথে শরিক স্থাপন করেছে কবর মাজারে বিশ্বাসী হিসেবে বিশ্বস্ত নয় বোঝা গেছে হ্যাঁ। তাহলে আদেল বা বিশ্বস্ত বা নাই পরায়ণ কে এর সংজ্ঞাটা শোনেন বলছেন হোয়াল মুসলিম বিশ্বস্তের জন্য প্রথম কি হইতে হবে মুসলিম তাহলে বোঝা গেল যে কাফের হইলে হবে না নাস্তিক হইলে হবে না মুশরে কবর মাজারে সেজদা দুর্গা দরগায় বিশ্বাসী হইলে হবে না মুশরিক হইলে হবে না মোনাফেক হইলে হবে না নাস্তিক হইলে হবে না আর অমুসলিম হইলে হবে না মুসলিম এই জন্য প্রথম মুসলিম আদালতে সাক্ষীর জন্য মুসলিম হইতে হবে মুসলিম আল আকিল বিবেক সম্পন্ন হইতে হবে পাগলা আধ পাগলা না হয় আধা পাগল কথায় নয় ছয় পেরে দেয় চলবে না মস্তিষ্ক বিকৃত না হয় আল আকিল আল বালেক সাবালক হইতে হবে না বালক হলে চলবে না দশ বছর বারো বছরের ছেলে আর তোকে সাক্ষীতে নিয়ে হাজির করে দিয়েছেন একটা হাদিস বর্ণনা করছে অথচ কি জানি না মালিক মালিক হইতে হবে নাবালক সাহাবিদের হাদিস নেওয়া হয়েছে সাহাবির পরে কারণ সাহাবাই কেরম সম্পর্কে সাহাবাই কেরম সকলেই হ্যাঁ, সাহাবাত অদুন এর ওপর ঐক্যমত এজমা ছিল সালাফি সালহিনদের যে তারা সকলে বিশ্বস্ত সকলে সত্যবাদী কিন্তু তারপরে কোন বর্ণনাকারী নাবালক অবস্থায় আট দশ বছর বয়সে একটা হাদিস বর্ণনা করে দিচ্ছে আর না গোলমাল হতে পারে তাহলে কয়টা শর্ত হলো মুসলিম আকেল মানে বিবেক সম্পন্ন হইতে হবে আর কি হইতে হবে হ্যাঁ বালেগ হইতে হবে মানে নাবালক হলে চলবে না আর আসালিন আসবাবিল ফিস্টি ফাঁসে গোনাগার হওয়ার যতগুলি কারণ রয়েছে সেগুলি থেকে নিরাপদ হইতে হবে ফাঁসে যেন না ফাঁসে ফাঁসে কাকে বলে বিরুদ্ধাচরণকারী বিরুদ্ধাচরণকারী না ফরমান হজর নামাজে যাই না বুঝে বাসায় পড়ি কি হাসে হাদিস না যাবে না হাদিস জি বেনামাজি নয় পাঁচ অক্ট নামাজ পড়ে মাঝে মধ্যে যাই না হ্যাঁ ফাঁসে জি মিথ্যা কথা বলে মিথ্যা কথা বললে হাদিস আরো দুর্বল হয়ে যায় যদি জীবনে একবার হাদিসের ক্ষেত্রে মিথ্যা বলে থাকে তাহলে তাহলে তার সমস্ত হাদিসকে জাল ঘোষণা করছে কারণ কি জানি এটা ওই ওইটারই হইতে পারে ওই মিথ্যা হইতে পারে সুতরাং তার কাছে হাদিস নেওয়া যায় ছাড়ো এই হাদিসটা যদি অন্য কোনো বিশ্বস্ত সূত্রে পাই তাহলে নেব না হলে এর কাছ থেকে নেওয়া যাবে হাদিসে কোনোদিন মিথ্যা বলেনি কিন্তু দৈনন্দিন জীবনে কারবারে ব্যবসা বাণিজ্যে মিথ্যা বলতো তাহলে তার হাদিস অত্যন্ত দুর্বল কারণ যে মিথ্যা বলতে পারে দুনিয়ার গরজে ধর্মীয় গরজ মিথ্যা বলিতে পারে আকিদা যদি ভ্রান্ত আকিদা থাকে তো তার ভ্রান্ত আকিদা অনুযায়ী হাদিস গড়ে দিতে পারে যে বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান সে কি জাল হাদিস গড়তে পারেন না তার এই ভ্রান্ত আকিদার সমর্থনে করেছে তাহলে এরকম যার আকিদা যে নবীন নূরের পয়দা সে কি জাল হাদিস গড়তে পারেন না তার এই ভ্রান্ত আকিদার সমর্থনে সুতরাং তার হাদিস জাল বিদাতি আকিদা যে বিদাতিদের কাছ থেকে সালাফগণ হাদিস নেন নাই মহাদিস হাদিস নেন নাই কেউ আর সালেমিন আসবাবিল ফিস যত ফাঁসিকে রয়েছে গেবোধ করা চুগলখর করা হিংসা করা আর এই রকম হারাম খাই হারাম ব্যবসা হারাম রোজগার ফাঁসেক অকথ্য ভাষায় গালিগালাজ করে সেবাবল মুসলিমে ফসুক ইন্টারনেটে গাল দিচ্ছে যাকে তাকে আর ওর হাদিস নেওয়া যাবে বলেন না অযোগ্য সে ফাঁসেক সে মরুয়া এমন কি তার ভদ্রতা পরিপন্থী কোনো কাজ যদি করে কোনো কথা কাজ তাহলে তার হাদিস অচল সে যেন নিরাপদ থাকে ফাঁসেকি থেকে আর নিরাপদ থাকে অভদ্রতা থেকে জি এই জন্য অলামারা এর উদাহরণ দিয়েছেন যে হাদিস এমন ভদ্র ব্যক্তি থেকে না হবে যে যেই সমাজে যেটাকে অভদ্রতা মনে করা হয় সে অভদ্র কাজ করবে না দাঁড়িয়ে খাওয়া হ্যাঁ দাঁড়িয়ে খাওয়া চলতে চলতে খাওয়া দাওয়া করা হাঁটছে আর পেপসি সেভেন আপ খাচ্ছে পানি খাচ্ছে আর হাঁটছে অধিকাংশ মুসলিম সমাজে এটা অভদ্রতা তাই না অভদ্রতা নাই এটা সাধারণ লোক যাচ্ছে পেপসি কাছে চলে যাচ্ছে আমি যদি রাস্তা দিয়ে যাই এরকম করি তো কি বলবে লোকে বলেন তো দেখি তাহলে বোঝা গেল যে এটা ভদ্রতার খেলাফ ভদ্র মানুষ এই কাজ করছে বুঝছেন না এইরকমই ওলামারা উদাহরণ দিয়েছেন আমরা মোদী ইউনিভার্সিটি যখন হাদিস ফ্যাকাল্টি যেহেতু আমাদের স্পেশাল এটা সাবজেক্ট ছিল তাহাসুস যেসব দেশে মাথা খোলাটা অভদ্রতা সেখানে মাথা খুলে চলাফেরা যে করে সে অভদ্রতা ভদ্র কিন্তু যেসব দেশে কোনো আইব নাই কোন আইব দোষ নেই সেখানে যেসব দেশে কোন দোষের কথা নেই মাথা খুলে চলাবো সেখানে কোনো অসুবিধা নেই আরব সমাজে মাথা খুলে চলে কোন ভদ্রলোক চলা চলাফেরা করবেন আরব আরব দেশ মানে সৌদি আরবে বিশেষ করে এই গালফের কান্ট্রিতে সৌদি আরব কুয়েত এগুলোতে আর কি মাথা খুলে চলাফেরা করা এখন পাশ্চাত্য সভ্যতা এমন ভাবে ছেয়ে যাচ্ছে যে এটা যেন শেষ হতে যাচ্ছে কিন্তু এটাই তাদের ট্রেডিশন চলে আসছে যে মাথা ঢেকে থাকা সে ঢেকে থাকা পাগড়ি দিয়ে হোক অথবা আপনার এই রুমাল দিয়ে হোক অথবা টুপি দিয়ে হোক কিন্তু মাথা ঢেকে থাকা মাথা খুলে থাকা আমাদের বাঙালি সমাজে ভারতীয় হোক অথবা বাংলাদেশ হোক বাঙালি সমাজে মাথায় টুপি না থাকাটা অভদ্রতা বলে গণ্য তাই না বিশেষ করে দাড়িওয়ালাদের দাড়ি না থাকে সব চলে এদিকে দাঁড়িয়ে অন্যায় ওদিকে প্যান্ট আর প্যান্ট টাকার নিচে টাকা নিচে তাহলে কোনো দোষের কথা নেই ও তো হারাম টাকনার নিচে কারো প্যান্ট যদি থাকে আর টুপিও থাকে তাহলে তাকে কি বলবেন হ্যাঁ শুধু অবদ্র বলবেন ফাঁসে কারণ ফাঁসেকির কারণ তার চেয়ে বড় কারণ আছে অভদ্রতার চাইতে বড় কারণ আছে হাদিস তার রেজেক্ট করার তাহলে একটা শব্দ বললাম যে প্রথম শর্ত সহি হাদিস সহি হওয়ার জন্য আদেল হইতে হবে আদেলকে মুসলিম আকেল বালেগ আর ফাঁসেকি থেকে মুক্ত আর অভদ্রতা থেকে মুক্ত হাদিস সহি তখনই হবে যখন কে বর্ণনা করবে হ্যাঁ, আদেল মানে বিশ্বস্ত ব্যক্তি এই হচ্ছে বিশ্বস্ত ব্যক্তি সৌদি আরবের কোর্টে কোনোদিন সাক্ষী নিয়ে গেছেন সাক্ষীর সমর্থনে সাক্ষী লাগে দুইজন জানেন কিনা আপনারা হ্যাঁ, কোন কেসে যদি যান দুজন সাক্ষী হয়ে গেছেন একটা ধরেন কোন একটা কেসের যখন সাক্ষী হয়ে যাবেন বিয়ের সাক্ষী এই বিয়েটাই বলি এই যে ছেলের বিয়ে হইল আমার ছেলের বিয়ের জন্য পাঠাইলাম আর ছেলের বিয়ের জন্য যে দুজন গিয়ে সাক্ষী হবে তো এই যে সাক্ষীটাও যে চলবে এটা কি করে জানবে কাজী সাহেব হ্যাঁ বা জজ হাকিম সুতরাং আর দুই সাক্ষী লাগবে যে এই লোকটি সাক্ষী দেওয়ার যোগ্য দুইজন বলবে যে এই লোকটাকে আমি চিনি কিরকম চিনো জিজ্ঞাসা করে আমি বহুবার এই কোর্টে গেছি হ্যাঁ আর বড় বড় কেসে থেকেছি মার্ডার পর্যন্ত বিভিন্ন কেসে তো জিজ্ঞেস করবে যে এই লোকের আকিদা ঠিক আছে বলছে হ্যাঁ ঠিক আছে এই লোক নামাজ পড়ে বলছে হ্যাঁ পড়ে তুমি জানো যে নামাজ পড়ে বলছে হ্যাঁ, নামাজ পড়ে এই লোক মিথ্যা কথা বলে না তো বলছে না মিথ্যা কথা বলে না এই দু চারটা কথা কমপক্ষে জিজ্ঞেস করবে তখন বলবে যে ঠিক আছে তাহলে সাক্ষী চলবে সাক্ষীর সত্যায়নে আর এক সাক্ষী লাগে জি হ্যাঁ এ হচ্ছে ইসলামিক আদালত সৌদি আরবের আর তারপরে সৌদি আরবের কল্যাণ নজরে আসেন এক শ্রেণীর হ্যাঁ, বাঁকাদেরকে বিদাতি অন্তর বাঁকা অন্তর বিদ্বেষী অন্তর তাদের হিংসুক অন্তর ইসলামের দুশ্মন আর না হলে সহিদার দুশ্মন হয় ইসলামের দুশ্মন মোনাফের ইহুদিন সারা আর না হইলে তারা হচ্ছে মুসলিম সমাজের এমন বিদাতপন্থী যে সৌদি আরবের সাথে ধর্মীয় শত্রুতা আছে ধর্মীয় শত্রুতা আছে যার ফলে অন্য যে কোনো বিরোধীর সাথ দিতে প্রস্তুত কিন্তু সৌদি আরব তৌহিদ সন্ন্যতের দেশে সাথ দেবে তারা শুধু তাদের ভুলগুলিকে হাইলাইট করে আর ভুল না থাকলেও ভুল বের করার চেষ্টা করে যাকে দেখতে না পারে তার চলন বাঁকা এই হচ্ছে তাদের চরিত্র ভালো কিছু দেখে না জীবনে কোনোদিন শুনেছেন সারা পৃথিবীর কোন দেশের আদালতে জিজ্ঞেস করে যে এই লোকটা যে সাক্ষী দিতে আসলো কোটে এই লোকটাকে কে চেন তোমরা সত্যায়ন করো এই লোক ধার্মিক কিনা এই লোক আল্লাহকে ভয় করে কিনা হ্যাঁ, এই লোকটা আপনার মিথ্যা তো জীবনে বলে না এরকম হয় করা যায় ওখানে জাহান্নামি জান্নাতি সমান সাক্ষীর ক্ষেত্রে জাহান্নামি জান্নাতি সমান সমান নয় জি যেমন গণতন্ত্রে জান্নাতি জাহান্নামীর ভোট সমান ঠিক তেমনি সাক্ষীর ক্ষেত্রে মুসলিম অমুসলিম আল্লাহর দোস্ত আল্লাহর দুশ্মন নাস্তিক আর আস্তিক আর আল্লাহর নেক একবারে তৌহিদে আকিদার লোক আর একটা আল্লাহর সবচেয়ে বড় নাফারমান দুইজনের সাক্ষী সব তাহার পরে কোনো পার্থক্য নজরে আসে না এ একটা শর্ত হইল তাই না দ্বিতীয় শর্ত হচ্ছে যে তামদাবতে সে বর্ণনাকারী যাতে করে পূর্ণ আয়ত্তকারী হয় হাদিসটি হ্যাঁ পূর্ণরূপে সে হাদিসটাকে কি করে আয়ত্ত করে আয়ত্ত করা দুই রকম হয় একটা হচ্ছে আয়ত্ত করা ব্রেনে মগজে ভালো করে মুখস্থ রেখেছে মুখস্থ করেছে একটু করে ভুলছে একটা শব্দ এদিক ওদিক করে দিচ্ছে না তোমার আদি চলবে না মুখস্থ করলে আর না হলে লিখে রেখেছে তার কাছে সংরক্ষণ করে রেখেছে এমন নয় যে লিখে বাচ্চাদের হাতে ছেড়ে দিয়েছে কোথাও ফেলে দিয়েছে হয়তো ওতে কোনো মাইনাস হলো দু চারটা পাতা কেউ ছিঁড়ে ফেলে দিল কেউ ঢুক ঢুকিয়ে দিল এরকম না হয় এটাও সংরক্ষণ কৃত জাতি করে হয় এটা হচ্ছে দ্বিতীয় শর্ত আমিসলেহি আর প্রত্যেক স্তরে এরকম হবে এমাম বোখারি ধরেন এমাম বখারি বর্ণনা করছে তার ওস্তাদের কাছ থেকে তার ওস্তাদ এই কোয়ালিটির হবে তার ওস্তাদ এই কোয়ালিটি হবে তার ওস্তাদ এই কোয়ালিটির হবে আর তারপরে তাবা তাবেই যে আছে সে এই কোয়ালিটি হবে তারপরে তবে এই কোয়ালিটির হবে তারপরে বলবে যে আবু হরেরা বলছেন রাসুল্লাহ বলেছেন তাহলে আদিসটা সহি হবে তিনটা শর্ত হলো চার নম্বর শর্ত মেন গাইরে সুজুজিন যাতে ওই হাদিসটা সাজ না হয় সাজ কাকে বলে ওর আমার সঙ্গে আছে সাজ হচ্ছে সাজ হচ্ছে যে একটা হাদিস বর্ণনা করতে গিয়ে যদি তার কোন বিরোধী দেখা যায় একজনের বিরোধী আরেকজন অথবা এক দলের বিরোধী আরেক দল একরকম করে আপনি হাদিস বর্ণনা করেছেন আর আরেকজন আর রকম করে বর্ণনা করেছেন একটি হাদিস একটি বিষয় দুইজন দুই রকম বর্ণনা করেছেন কারটা নেব একটু পার্থক্য করে এই যে অতিরিক্ত পার্থক্যটা হচ্ছে এখানে কাঠটা নেব একটা হচ্ছে শ্বাস যখন দুইজনে বিরোধ ঘটবে একটা হাদিস বর্ণনা করতে গিয়ে তখন একজনটা শ্বাস আর একজনেরটা হচ্ছে মাহফুজ মানে সুরক্ষিত কাঠটা মাহফুজ যে বেশি সুন্দর করে সংরক্ষণ করেছে যার স্মৃতি শক্তি মজবুত যার এলম বেশি তারটা হচ্ছে কি হ্যাঁ সুরক্ষিত আর যার স্মৃতিশক্তি তুলনামূলক দুর্বল নিজে দুর্বল নয় কিন্তু ওর চাইতে তুলনামূলক কম নিচে যদিও সে বিশ্বস্ত তার হাদিসটাকে সাজ বলবো অথবা একটা হাদিস সম্পর্কে একজন একরকম বর্ণনা করলো আর দুইজন তিনজন ওর মতে অবশ্য কিন্তু দু তিনজন ওর বিরোধী বয়ান করছে কাটা নেবেন হ্যাঁ দু তিনজন যে বর্ণনা করেছে যদিও সেম স্তরের লোকগুলি কিন্তু দু তিনজন বর্ণনা করেছে ওদেরটা নেব যদিও ওর মতোই ওই লোকটি যে লোকটি ভিন্ন রূপে বর্ণনা করেছে কারণ সে একা আর এরা দুই তিনজন বা চারজন রয়েছে কারণ একজনের ভুল হইতে পারে যদিও সেই ব্যক্তি বিশ্বস্ত স্মৃতিশক্তি তার মজবুত এটা ছিল সাজে সাজ মানে যেই ব্যক্তি হ্যাঁ যেই ব্যক্তির বিরোধিতা করা হয় ওর চাইতে শক্তিশালী ব্যক্তির মাধ্যমে তাহলে তখন হাদিসটা সাজ হয়ে যাবে ইল্লা ইল্লাত মানে রোগ এমন আভ্যন্তরীণ সমস্যা ওই হাদিসটিতে আছে বাহ্যিক এই আগের শর্তগুলি সব পূরণ আছে কিন্তু একটা আভ্যন্তরীণ সমস্যা হতে আছে কি সমস্যা অমুক অমুক থেকে বর্ণনা করেছেন অমুক অমুক থেকে বর্ণনা করেছেন অমুক অমুক থেকে বর্ণনা করেছেন বাহ্যিক দেখা যাচ্ছে অমুক অমুকের যে নামগুলি আছে সবাই কিন্তু ইমানদার বিশ্বস্ত সবাই স্মৃতিশক্তি মজবুত হ্যাঁ এতে কোনো সাহায্য নেই কিন্তু দেখা যাচ্ছে যে অমুক যে অমুক থেকে বর্ণনা করেছেন মাঝখানে এই দুইজনের মাঝে সাক্ষাৎ ঘটে না যদি একই যুগের লোক ছিল হয় না হয় না আজকাল হয় না অনেকে আছেন বাংলাদেশে বসে বলছেন যে শেখ ওরা রহমান এরকম বলেছে ওকে ভালো করে জিজ্ঞাসা তুমি তার অনুষ্ঠানে হাজির হয়েছে বলছেন না তা তো হাজির হয়নি আমি তো সৌদি আরব জীবনও যাই দেখাই তো হয়নি ওনার সাথে ঠিক না তাহলে কিভাবে শুনলে তুমি সরাসরি ওনার আলোচনা শুনেছ না শুনি একজন বলেছে এ যে বলেছে সে কেমন বোঝা গেছে একজন বলেছে হ্যাঁ, এত দূর পাঁচ হাজার কিলোমিটার যেতে হবে না এখান থেকে খবরে খবরে এক লোক থাকে আজকে থেকে আঠারো বছর আগের ঘটনা বর্ণনা করেছে মেলা এরকম আমার লাইফ ঘটনা আছে একটা ঘটনা ও এক পত্রিকাতে বাংলাদেশে প্রশ্ন করেছে যে দাম আমি একজন শেখ থাকে আমার নাম দিয়ে দিয়েছে মনে হয় তো অনেকদিন আগের কথা যেহেতু সে বলছে ইসলামের রাজনীতি নেই সে বলছে কি ইসলামে রাজনীতি নেই আমি বলেছি কি জানেন আমি বলছি ইসলামে গণতন্ত্রের রাজনীতি নেই মাঝখানে গণতন্ত্রটা গড়িয়ে দিয়ে গণতন্ত্রের রাজনীতি নেই যে আল্লাহর দুশ্মন আল্লাহর দোস্ত দুইজনে সমান ইব্রাহিম খলিল্লাহ যদি দুনিয়া আজকে চলে আসে আর যদি না চলে মুসার ফেরাউন দুদিন একই যুগে দুটো লোক ধরি এই দুইজন লোক আজকালও আছে মুসা চরিত্রের যদিও মুসা ইসলামের মতো নাই হোক হবে না কিন্তু মুসা আলি সালামের অনুসারী হ্যাঁ আল্লাহ ভিরু আছে আর ফিরন চরিত্রের লোক আছে আছে না নাই দুইজনের ভোটে কোনো পার্থক্য আছে নাকি তো এই যে রাজনীতি আমি বলেছি এই রাজনীতি ইসলামে নেই আমার মত আর একজনের মুখ দিয়ে মদের গন্ধ আসছে দুইজনের মতে এক আপনার কাছে আমার পরামর্শ আর ওর পরামর্শ এক একজন মদখর আপনাকে বলছে আপনার মেয়ের বিয়েটা অমুক ছেলের সাথে দিয়ে দেন খুব ভালো হবে আর আমি বলছি যে না ভাই দিয়ে না ওখানে ভালো হবে না দুটো এক আশ্চর্য কথা এর নাম তো গণতন্ত্র না এছাড়াও মেলা ক্ষতির দিক আছে কিন্তু এই একটাই শুধু আপনাদেরকে দর্শালাম মাঝে মধ্যে এক একটা করে বলছি চিন্তা করেন আপনি আমি বলেছি যে ইসলামে এই গণতন্ত্রের রাজনীতি নেই এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন ইয়াহুদির তৈরি করা সুতরাং এটাকে ইসলামের পোশাক পরিয়ে যদি বলেন ইসলামিক গণতন্ত্র তো ঠিক ওই রকমই হবে যেমন ইসলামিক শির্ক ইসলামিক শির্ক তো বলবেন যে না ঠিক আছে ভাই কারণ ইসলামিক লাগাজে আছে সুতরাং ইসলামিক শির চলবে না বলছে ইসলামিক বেদাত চলবে নাকি হ্যাঁ ইসলামিক মদ চলবে নাকি ইসলামিক সুদ চলবে ইসলামিক জুয়া চলবে চলবে নাকি ইসলামিক ব্যবচার চলবে হাউজুবিল্লা ঠিক ওই রকমই ইসলামী গণতন্ত্রের কথাটি এই ইসলামী গণতন্ত্রের কথাটি সেম ওই রকমই যেমন এইরকম উদাহরণগুলি দিলাম রোগ রোগ এইরকম আভ্যন্তরীণ দেখা গেছে মহাদেশন কেরামদের কাছে একটা হাদিস আসলো সনদের লোকগুলি সবাই বিশ্বস্ত সবার মজবুত সবাই ইমানদার কিন্তু দেখা যাচ্ছে এই ইমানদারের এই ইমানদারের সাথে এই পরেজগারের এই পরেজগারের সাথে সাক্ষাৎ ঘটেনি হাদিস বর্ণনা করছে পেলো থেকে ওর কাছ থেকে মাঝখানে একটা লোক আছে যার নাম উল্লেখ করেনি ওর নামটা কি করেছে উড়িয়ে দিয়েছে এখন ওই লোকটি হতে পারে যে দুর্বল হতে পারে কাজাব মিথ্যুক হ্যাঁ হতে পারে সিরকি বেদাতি আকিদার তখন হাদিস তো কোথা থেকে কোথায় চলে যাবে সই থেকে একবারে জালে গিয়ে নেমে যাবে বোঝা গেছে কিনা জি হ্যাঁ এই রোগ এটাকে ইল্লাত মানে রোগ ইল্লাত মানে হচ্ছে রোগ এই অসুস্থ ব্যক্তিকে আরবিতে কি বলা হয় মরিজের সাথে আলিলও বলা হয় ভালো শুনে এটা পুরাতন যুগের আরবি আজকাল এগুলো আরবি ব্যবহার হয় না কিন্তু সাহিত্য আরবি সাহিত্য পড়লে তখন দেখবেন যে মরিজ কে সাকিম কোরআন আছে সাকিম ইন্নি সাকিম এবার আমার বলছে আমি অসুস্থ সাকিম হ্যাঁ শেফা আল্লাহ সাকামা আছে না দুয়াতে ঠিক ওই রকমই সাকিমুন মরিদুন আলিলুন হ্যাঁ আনা আলিলুন মানে আনা মরিদুন এগুলো থেকে তাই বলছেন পাঁচটি শর্ত একত্রিত হবে পাঁচটি শর্ত কি হবে একত্রিত হবে কে বলতে পারেন পাঁচটি শর্ত বলে দিই আমি আগে আদালত রোয়াত বর্ণনাকারীরা সবাই যেন বিশ্বস্ত হয় আর বিশ্বস্ত হওয়ার জন্য পাঁচটি শর্ত বললাম একটার জন্য পাঁচটি শর্ত দবতহম তাদের হ্যাঁ যে হাদিসটাকে আয়ত্ত করা সেটা যেন সুন্দর হয় তামতা পূর্ণরূপে হয় তামের ক্ষেত্রে যদি একটু হালকা হয় তখন হাসান হয়ে যাবে হাসান আর সহিত একটু পার্থক্য তখন ইত্তেসালুসান আমিসলেহি মানে সনদে মাঝখানে কোনো যেন বিচ্ছিন্নতা না থাকে দুইজনের পরস্পর সাক্ষাতের মাধ্যমে হাদিসটি বর্ণিত হয়েছে মাঝখানে কোনো গ্যাপ না থাকে তৃতীয় শর্ত আমিসলেহি এটা হচ্ছে তৃতীয় শর্ত সালামাতন মিনাল ইল্লা রোগমুক্ত হয় হাদিসটি আর সালামাতহু মিনা সুজুজ আর সাজ থেকে মুক্ত হয় অর্থাৎ বেশি যে শক্তিশালী বেশি বা ভালো সিনিয়র তার যেন বিরোধিতা না করে এই হচ্ছে সহি হাদিস সহি হাদিস দ্বারা যদি আকিদাও প্রমাণিত হয় আল্লাহর কোন গুণ প্রমাণিত হয় তা বিশ্বাস করতে হবে এখানে আজকের আলোচনা শেষ করছি তারপর ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহ থেকে হাদিসে যে গুণগুলি আল্লাহর বর্ণিত হয়েছে সেগুলি আলোচনা আসবে বলছেন জাকারা শেখ আমসাল্লাহ মারাদ ফিসুন্নাত মিন সিফাতিল্লাহ আজ ফাকাল শেখ সাল ফজান বলছেন যে তারপরে শেখ মিন তাইম রাহমাউল্লাহ আল্লাহর যে গুণগুলি সুন্নাতে হাদিসে বর্ণিত হয়েছে সেগুলির কিছু নমুনা বর্ণনা করেছেন যা ইনশা আল্লাহ তালা আগামী দিনগুলিতে আমরা সেগুলি নিয়ে আলোচনা করব সুবাহ রব্বিক রব্বিল ইজাত ওসালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ রবিল